আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আলা রসুলিল্লাহ আম্মা আল্লাহ রাবুল আলমের মেহরবানি যে আমরা দ্বিতীয়বারের মতো এখানে উপস্থিত হতে পেরেছি আশা করব ইমান সম্পর্কে আজকে কিছু আলোচনা করার কারণ আমরা ইমানটাকেই পেশ করব আল্লাহ তালার প্রতি বিশ্বাস এটা তো আমরা সবাই জানি আল্লাহ তালার প্রতি বিশ্বাস এখন কথা হলো যে আল্লাহ তালার প্রতি বিশ্বাসের মানে কি আল্লাহ তালার প্রতি বিশ্বাসের আহ্বান করবো একজন মানুষকে তো আল্লাহ তালার প্রতি বিশ্বাসের মানে কি এটা আমরা জানি আল্লাহ তালার প্রতি বিশ্বাসের মানে কিন্তু তবুও আমি এখানে বিষয়টা আরো বিস্তারিতভাবে বলার চেষ্টা করব তো যেসব বিষয়ে আমাদেরকে ইমান নিজেদেরকে আনতে হয় যেসব বিষয়ের ইমান না থাকলে আমাদেরকে মুসলমান বলে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়ার উপযোগী করতে পারবো না এবং যেসব বিষয়ে স্বীকারোক্তি এবং বিশ্বাস উভয়টা না দিলে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 তার ফেরেস্তাকুল কিতাবসমূহ ও তার রসুলগণের ওপর আমরা তার রসুলগণকে রসুলগণের কারো মধ্যে তারতম্য করি না আর তারা বলে আমরা শুনলাম এবং মানলাম হে আমাদের রব আমরা আপনারই ক্ষমা প্রার্থনা করি আর আপনার দিকেই প্রত্যাবর্তন স্থল সুরা আল বাকারা দুইশো পঁচাশি অন্যত্র আল্লাহ তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী উনজিলা মিন ক্বাবলু ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা হে মুমিনগণ তোমরা ইমান আনো আল্লাহর প্রতি তার রসুলের প্রতি এবং সেই কিতাবের প্রতি যা তিনি তার রসুলের উপর নাজিল করেছেন এবং সেই কিতাবের প্রতি যা তিনি পূর্বে নাজিল করেছেন আর যে আল্লাহ তার ফেরিস্তাগণ তার কিতাবসমূহ তার রসুলগণ এবং শেষ দিনকে অস্বীকার করবে সে ঘোর বিভ্রান্তিতে বিভ্রান্ত হবে সুরা আননিসা একশো ছত্রিশ আয়াত এখানে আ ইমান বিল্লাহ ও মেলা দুই নম্বর মালাইকা তিন নম্বর হচ্ছে বা কুতুবিহি তারপরে হচ্ছে রসুলিহি চারটা গেল আমরা হাদিস থেকে রসুল হাদিসে বলেছেন হাদিস জিব্রিল প্রসিদ্ধ হাদিস আমরা জানি প্রসিদ্ধ হাদিস জিব্রিল অনুযায়ী জিব্রিল আলাইসালাম যখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে জনৈক বেদুইন ব্যক্তির আকৃতি ধারণ করে এলেন এবং ইসলাম ইমান ও ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন তখন তিনি ইমান সম্পর্কে বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره অর্থাৎ তুমি ইমান আনবে আল্লাহর প্রতি তার ফেরিস্তাগণ তার কিতাবসমূহ তার রসুলগণ ও পরকালের প্রতি এবং ইমান আনবে ভাগ্যের ভালো মন্দের প্রতি আরেকটি আয়াত হচ্ছে যেখানে আল্লাহ আখরাতের কথা বলেছেন লাইসাল বির লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম ক্বিবাল আল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন সেখানে আখিরাতের কথা আছে এবং এই হাদিসটি মিলে ছয়টি বিষয়ের প্রতি ইমানের কথা স্পষ্ট হয়ে যায় তাহলে ছয়টি বিষয়কে বলা হয় ইমানের স্তম্ভ একটা হচ্ছে আল ইমানবিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনা আরেকটা হচ্ছে আল ইমান ও বিমালাইকাতিহি তার ফেরেস্তাদের প্রতি ইমান আনা আরেকটা হচ্ছে আল ইমান ও রসুলিহি বিকুতুবিহি আল্লাহর কিতাব সময়ের উপর ইমান আনা আরেকটা হচ্ছে আল ইমান ও রসুলিহি রসুলগণের প্রতি ইমান আনা ওয়াল ইমান ও বিলিয়ামিল আখের পরকালের প্রতি ইমান আনা আরেকটা হচ্ছে কাদা ওয়াল কাদর বা ভাগ্যের প্রতি ইমান আনা এই ছয়টি বিষয় হচ্ছে ইমানের কানও বলা হয় স্তম্ভ বলা হয় তার মানে সবাইকে এই ছয়টি বিষয়ের প্রতি মৌলিকভাবে বিশ্বাস করতে হবে এবং যদি এই ছয়টি বিষয়ের প্রতি কেউ মৌলিকভাবে বিশ্বাস করে তাহলে এবং সেই বিশ্বাসের স্বীকারোক্তি দেয় তাহলে তাকে মুসলমান হিসাবে গণ্য করা হবে এখন আল্লাহর প্রতি ইমান আমি একটু ব্যাখ্যা দেব আল্লাহর প্রতি ইমান কাকে বলা হয় আল্লাহর প্রতি ইমানের অর্থ এ দৃঢ় বিশ্বাস পোষণ করা যে আল্লাহ তালা সকল জিনিসের রব এক নম্বর হচ্ছে সকল জিনিসের রব তিনি মালিক সৃষ্টিকর্তা এবং একমাত্র তিনি ইবাদত পাওয়ার উপযোগী যেমন নামাজ রোজা দোয়া আশা ভয় বান্দার হীনতা দীনতা অধীনস্থতা ইত্যাদি পাবার উপযোগী এবং তিনি পূর্ণাঙ্গতার সকল গুণে গুণান্বিত সকল অপূর্ণতা থেকে পবিত্র এবং সম্যক শ্রবণকারী এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে আল্লাহর প্রতি বিশ্বাসের সংজ্ঞা আমরা যেভাবে আল্লাহর প্রতি বিশ্বাসটাকে পেশ করব এবং এটা একটু ব্যাখ্যা আমি দিচ্ছি এখানে অতএব আল্লাহর প্রতি ইমান রবুবুয়ত উরুহিয়ত আসমা ও সিফাত নাম ও গুণ এই তিন ক্ষেত্রে তাকে অদ্বিতীয় হিসাবে বিশ্বাস করাকে সামিল করে এক নম্বর হচ্ছে রবুবুয়ত তিনি ছাড়া কোনো রব নাই দুই নম্বর হচ্ছে উলুহিয়ত তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিন নম্বর হচ্ছে সকল পূর্ণাঙ্গ গুণে গুণান্বিত তিনি তিনি তার নামে অদ্বিতীয় তিনি তার গুণেও অদ্বিতীয় এই বিষয়গুলো এই তিনটা বিষয় এই তিনটা বিষয়ে তাকে অদ্বিতীয় হিসেবে আমাদেরকে মানতে হবে আল্লাহ তালা একমাত্র রব এর অর্থ কি এর একটু ব্যাখ্যা দরকার যে তিনি একমাত্র রব এর ব্যাখ্যা কি আল্লাহ তালাই একমাত্র রব এর অর্থ হচ্ছে আল্লাহ তালা সকল জিনিসের অদ্বিতীয় রব এবং তিনি ছাড়া অন্য কোনো রব নেই এটা তো আমরা জানি আল্লাহ তালা কোনো রব নেই রব শব্দের আবেদনিক অর্থ হচ্ছে মিনাত তারবিয়া বলা হয় কাল রাগ সোহানি আর রাব্বু আসলুর রব্বি মিনাত তারবিয়া ওহিয়া তারবিয়া ইনশা উসাই হালান ফাহালান ইলা হাদ্দিদ তামাম কোনো একটা জিনিসকে ইনশা করা সৃষ্টি করা বা উদ্ভব করা এবং এটাকে আস্তে আস্তে করে করে এক স্টেজ থেকে অন্য স্টেজে নিয়ে যাওয়া ইলা হাদ্দি তামাম পূর্ণাঙ্গ পর্যায় পর্যন্ত অর্থাৎ এটাকে সৃষ্টি করা সৃষ্টি করার পরে এটাকে আস্তে আস্তে লালন করা এবং পূর্ণাঙ্গ পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া এটা হচ্ছে রাগেব আল ইসফাহানির কাছে তার বিয়া থেকে রব এর অর্থ রব এটা হচ্ছে মাজদার আমরা সবাই জানি মাজদার বিমানা রব বিমান আল ফাইল ফাইলের অর্থে এটা মাজদারটা ফাইলের অর্থে এটাকে বলা হয় আল মাজাজুল মুরসাল মাজদারটাকে ফাইলের অর্থে ব্যবহার করা হয় সেখানে তো যাক রব যেহেতু আমাকে একটা জিনিস যদি আমি উদ্ভব করি সেটাকে আস্তে আস্তে বড় করি তাহলে এই জিনিসের উপর আমার পূর্ণাঙ্গ মালিকানা দখলদারিত্ব আধিপাত আধিপত্য আমাকে থাকতে হবে নাহলে আমি এটা কিভাবে আমার নিজস্ব আমার শক্তি প্রয়োগ করে এটাকে আস্তে আস্তে আস্তে আস্তে বড় করবো উদ্ভবের পরে আস্তে আস্তে বড় করব কাজেই রব শব্দটা তাকাতে হচ্ছে যে যে জিনিসের আমি রব সেই জিনিসের প্রতি পূর্ণাঙ্গ মালিকানা আধিপত্য থাকতে হবে এই জন্য রব শব্দের ভিতরে মালিক শব্দের মালিক শব্দের অর্থ চলে আসছে রব শব্দ মালিকের অর্থ ব্যবহৃত হয় এই চান্সে যে যদি জিনিসের মালিক না হওয়া যায় তাহলে এটাকে পূর্ণাঙ্গ আকৃতি দান করা আস্তে আস্তে এটাকে লালন করে করে বড় আকারে নিয়ে যাওয়া এবং তাকে সার্বিক সহায়তা করা যাতে সে তার যে অস্তিত্বটাকে যে পেয়েছে সেই অস্তিত্ব ধরে রাখতে পারে তো এই সকল বিষয় ততক্ষণ পর্যন্ত সম্ভব হবে না যদি না যদি না এই বিষয়ের প্রতি পূর্ণাঙ্গ মালিকানা প্রতিষ্ঠিত হয় সেই জন্য আল্লাহ তালাকে মালিকও বলা হয় অর্থাৎ রব শব্দের এক অর্থ মালিক রব শব্দের আরেক অর্থ মুসলে সংস্কার সংস্কার যে করে অর্থাৎ যখন বড় করা হবে তখন ওখানে সংস্কারের প্রয়োজন পড়ে মাঝে মাঝে সংস্কারের প্রয়োজন পড়ে এবং সময়ে সময়ে সংস্কারের প্রয়োজন পড়ে এই জন্য রব শব্দের অর্থ মুসলেও আছে তো যাই হোক আমরা মৌলিকভাবে বলতে পারি যে রব শব্দের অর্থ হচ্ছে মালিক যেহেতু এটা দাবিগত অর্থ এবং বিধায়ক বিধায়ক অর্থাৎ যে এর জন্য সকল ব্যবস্থাপনা ব্যবস্থাপনা করে থাকেন এবং তাকে লালন পালনের জন্য যা কিছু দরকার সব কিছুর বিধান যিনি দেন তিনি হচ্ছেন বিধায়ক তাহলে রব শব্দের আবেদনিক অর্থ আমরা বলতে পারি মালিক এবং বিধায়ক আর সৃষ্টি জগতের উপর আল্লাহ তালা রুবিয়তের অর্থ হচ্ছে সৃষ্টি মালিকানা ও বিধায়নের ক্ষেত্রে আল্লাহ তালার অদ্বিতীয়ত্ব অর্থাৎ তিনি একমাত্র সৃষ্টি করেন এবং সব কিছুর মালিক একমাত্র তিনি এবং সব কিছুর বিধায়নের দায়িত্ব একমাত্র তারই হাতে রেখে দিয়েছেন কাউকে এই ক্ষেত্রে তিনি শরিক করেন নাই অতএব রুবুবিয়তের ক্ষেত্রে আল্লাহ তালাকে অদ্বিতীয় মানার অর্থ হল স্বীকার করে নেওয়া যে একমাত্র আল্লাহ তালাই সকল সৃষ্টির স্রষ্টা সকল সৃষ্টির মালিক তিনি তাদের জীবনদাতা ও জীবন নাশক উপকারকারী ও অনুপকার সাধক উপকারকারী অনুপকার সাধক তাদের অপারগতার মুহূর্তে তাদের ডাকে সারা দাতা সারা দাতা হ্যাঁ? আম্মা ইজিবুল মুক্তররা ইজা দাহান অপারগ যখন হয়ে যায় তখন তিনি তাদের ডাকে সারা দেন কারণ তিনি সৃষ্টি করেছেন তিনি লালন করছেন তাদের অভাব অনটন তাদের অপারগতার মুহূর্তে ডাক দিলে তিনি সারা দেবেন অন্য কেউ সারা দেওয়ার ক্ষমতাও নেই তিনি তাদের উপর ক্ষমতাবান একমাত্র তিনি তাদের দাতা ও নিষিদ্ধকারী হ্যাঁ তিনি দেন এবং তিনি নিষিদ্ধ করেন সৃষ্টি তারই নির্দেশতার যেমন আল্লাহ তালা বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু এই মহাবিশ্বের সৃষ্টি তিনি করেছেন এবং এই মহাবিশ্বে তার যত নির্দেশনা রয়েছে এটা একমাত্র তারই অন্য কারণে আল্লাহ রাহুল খালকু আল আমরু জেনে রাখো সৃষ্টি ও নির্দেশ তারই সুরা আল সুরা আল আরাফ চুয়ান্ন নম্বর আয়াত আল্লাহ তালা একমাত্র রব এই কথা ভাগ্যের প্রতি বিশ্বাসকেও সামিল করে একমাত্র তিনি রব ভাগ্যের প্রতি বিশ্বাসকেও সামিল করে কিভাবে সামিল করে অর্থাৎ এই মহাবিশ্বে যা কিছু ঘটে তা আল্লাহ তালার ইলিম ইচ্ছা ও ক্ষমতা থেকে ঘটে যেহেতু তিনি একমাত্র রব কাজে এখানে অন্য কারো ইচ্ছা অন্য কারো ক্ষমতা চলবে না তাহলে আমার তাহলে এই ক্ষেত্রে এখানে ভাগ্যের বিশ্বাসও চলে এসেছে এক কথায় বলতে গেলে একমাত্র আল্লাহ তালাকে অদ্বিতীয় রব হিসেবে বিশ্বাস করা অর্থ হলো এ ব্যাপারে দৃঢ় ইমান আনা যে একমাত্র আল্লাহ তালাই এই মহাবিশ্বের বিধায়ক সৃষ্টি ব্যবস্থাপনা পরিবর্তন সহজীকরণ কমানো বাড়ানো জীবন ও মৃত্যুদান ইত্যাদি কর্মে আল্লাহর সঙ্গে কোনো অংশীদার নেই একমাত্র তিনি একমাত্র তিনি রব সকল প্রশংসা আল্লাহর জন্য তিনি জগৎ সমূহের রব কারণ তিনি হচ্ছেন জগৎ সমূহের রব সেই হিসাবে প্রশংসা যদি কাউকে করতে হয় তাহলে ওনাকেই করতে হবে তিনি সৃষ্টি করেছেন তিনি লালন পালন করেন তিনি সবকিছু করতে চান কাজে সকল প্রশংসা ওনার জন্য ও আত্মসমর্পণ করার স্থল সেখানে রবিয়ত শব্দটা রব শব্দটা এসছে কারণ আল্লাহ হচ্ছেন একমাত্র রব সেই হিসাবে সবাই তার আনুগত্য করবে এটাই হচ্ছে দাবি যেহেতু উনি একমাত্র রব সৃষ্টিকর্তা জীবনদাতা বিধায়ক হিসেবে একমাত্র তাকেই সবাইকে তার সামনে হীনতা দীনতা দীনতা এবং আনুগত্য করতে হবে আনুগত্যের ফলে রব শব্দ ব্যবহৃত হয়েছে আল্লাহ তালা বলেছেন কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ও উমিরিনা লি নুসলিমা লি রব্বিল আলামিন বলো আল্লাহর পথই সঠিক পথ আর আমরা রাব্বুল আলমিনের আনুগত্য করতে আদিষ্ঠিত হয়েছি রব্বুল আলমিনের আনুগত্য করতে আদিষ্ঠিত হয়েছি আল্লাহর জন্য ওই কান্তিকতা ও এক অনিষ্ঠতা প্রকাশের স্থল সেখানেও রব শব্দ এসেছে কুল ইন্না সলাতি ও নুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন লিল্লাহি রব্বিল আলামিন বলো নিশ্চয়ই আমার সালাত আমার কুরবানি আমার জীবন ও আমার মৃত্যু আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টির রব তার জন্য অন্য কাউকে নয় বরং একমাত্র আল্লাহ তালাকেই পরম বন্ধু হিসেবে সাব্যস্ত করার স্থল কারণ তিনি সব কিছু মালিক খালিক এবং তিনি বিধায়ক হিসেবে বন্ধু হিসেবে যদি কাউকে আমাকে নিতে হয় তাহলে একমাত্র আল্লাহকে নিতে হবে সেই স্থলেও রব শব্দ ব্যবহার করা হয়েছে কুল আগাই আল্লাহি আত্তাখিদু ওয়ালিয়ান ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া ইউতইমু ওয়া লা ইউতআমু কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা ওয়া তাকুনান্না মিনাল মুশরিকিন বলো আমি কি আল্লাহ ছাড়া অন্যকে অভিভাবক হিসাবে গ্রহণ করব যিনি আসমানসমূহ জমিনের স্রষ্টা তিনি আহার দেন তাকে আহার দেওয়া হয় না বলো নিশ্চয়ই আমি আদিষ্ট হয়েছি যে যারা ইসলাম গ্রহণ করেছে যেন আমি তাদের প্রথম হই আর তুমি কখনো মুশ্রিকদের অন্তর্ভুক্ত হয়েও না সুরা আল আনাম চৌষট্টি নম্বর আয়াত এরকম এরকমভাবে আমরা দেখব যে দোয়ার স্থল যেখানে দোয়া করতে বলেছেন ইবাদত একমাত্র আল্লাহর জন্য একথা বর্ণনা স্থল সৃষ্টির স্থল এবং এই মহাবিশ্বে যা কিছু রয়েছে সেই উপরে সূক্ষ্ম এলেম একমাত্র আল্লাহ রয়েছে এই সব বর্ণনাস্থল সেখানে রব শব্দ ব্যবহার করা হয়েছে এখন এই রব আল্লাহর রুবুবিয়ত এটা হচ্ছে আল্লাহর উলুহিয়তের ভূমিকা শুরু উলুহিয়তের ভূমিকা শুরু যেহেতু একমাত্র আল্লাহ তালাই রব সৃষ্টিকর্তা জীবনদাতা বিধায়ক এবং তিনি সবকিছুর মালিক একমাত্র ধ্বংসকারী জীবন নিধনকারী সেই হিসেবে এর তাকাদা হচ্ছে এই আল্লাহ তাল্লাহকে যদি এক রব হিসেবে বিশ্বাস করি তাহলে এর তাকাদা হচ্ছে যে একমাত্র তাকেই ইবাদত করা হবে এখন তাকেই ইবাদত করা হবে অন্য কাউকে ইবাদত করা হবে না কারণ অন্য কেউ যেহেতু সৃষ্টি করে নাই অন্য কেউ যেহেতু রিজিকদাতা জীবনদাতা ইত্যাদি নয় জীবন এই মহাবিশ্বকে ধরে রাখার তাদের কোনো ক্ষমতাও নাই এবং ধরে রাখার জন্য তাদেরকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি সেই হিসেবে যিনি ইলা হবেন ইলা মানে মাহবুদ মাহবুদ হবেন তিনি হবেন এই একমাত্র রব অন্য কেউ হতে পারে না তাহলে এই রুবুবিয়ত রুবুবিয়তের প্রতি যদি বিশ্বাস হয়ে যায় বিশ্বাস জন্মে তাহলে এর তাকাদা হিসাবে উলুহিয়তের প্রতি বিশ্বাস আছে আবার উলুহিয়তের প্রতি যদি কারো বিশ্বাস জন্মে যে একমাত্র তিনি মাহবুদ এটা আমি বলবো আসতে সামনে এখন তিনি মাহবুদ তাকে এবাদ করতে হবে কেন যে তিনি একমাত্র স্রষ্টা দাতা বিধায়ক জীবন মৃত্যুদাতা সেই হিসাবে একমাত্র তিনি মাহবুব রুবুবিয়তের প্রতি বিশ্বাস যদি কারোর প্রতিষ্ঠিত হয়ে যায় তবে এখানে এটার দাবি হচ্ছে যে উলুহিয়ত হবে একমাত্র আল্লাহর জন্যই একমাত্র আল্লাহকে ইলা হিসেবেও মেনে নেওয়া হবে কিন্তু মানুষের বিচ্যুতি ঘটে এখানেই মানুষের বিচ্যুতি ঘটে এখানেই যে রুবুবিয়তকে মেনে নেয় যে হ্যাঁ সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে মানি তিনি সবকিছু করছেন জীবন দিচ্ছেন রিজিক দিচ্ছেন সবকিছু করছেন মানি কিন্তু ইবাদতের ক্ষেত্রে উলুহিয়তের ক্ষেত্রে অন্য আরো কাউকে ইলা হিসেবে শরিক করে নেয় আল্লাহ তাহলে হচ্ছেন রব মানে কি তিনি সৃষ্টিকর্তা তিনি খালিক মালিক এ ব্যাপারে সকল মানুষের ইজমা আছে ইজমা ইমাম তাহারি বলেছেন ইবু কাসিরও আছে এটা অর্থাৎ যদি আমরা ইতিহাস গেটে দেখি তাহলে যারা নাকি আল্লাহকে স্বীকার করে না অস্বীকার করে রবুবিয়তকে যারা মানে না যে আল্লাহ সৃষ্টিকর্তা নন এই কথা বলে এদের সংখ্যা আগে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 করবে না অর্থাৎ জীবনদান মৃত্যুদান তারপরে চক্ষু কর্ণ ইত্যাদির মালিকানা এই সব কিছু বিষয় রিজিক দেওয়া ইত্যাদির বিষয়ে জিজ্ঞাসা করলে তারা বলবে আল্লাহ এটা মুর্শিকদের কথা আল্লাহ বলতেছে তার মানে কি রুবুবিয়তের বিশ্বাস মুর্শিকদেরও ছিল মুর্শিকদেরও ছিল ওকে অতএব বোঝাই যাচ্ছে যে আল্লাহ তালা সকল জিনিসের স্রষ্টা শুধু একথা বললেই কিন্তু উলুহিয়েতের প্রতি বিশ্বাস সম্পন্ন হচ্ছে না তারপরে আমরা আগামী সপ্তাহে যেটা দেখব আজকে সেই নাম ও সিফাতের ব্যাপারে আজকে আলোচনা করব না উলুহিয়তের প্রতি বিশ্বাস সম্পন্ন হচ্ছে না যদি শুধু এইটা বলে যে হ্যাঁ একমাত্র আল্লাহ রিজিকদাতা আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ লালন পালনকারী এটা বলল হ্যাঁ তাহলে কিন্তু তহিদ সম্পন্ন হয়ে গেল না উলুহিতের ক্ষেত্রে হয়তো গিয়ে সে অন্য কাউকে শরিক হিসেবে আল্লাহর সাথে সাব্যস্ত করে অথবা তার নামগুলোকে এমনভাবে বিশেষিত করে বা এমন নামের সাথে এমন কিছুকে সম্পৃক্ত করে যেমন হিন্দুরা করে খ্রিস্টানরা করে যে সেই নামের ক্ষেত্রে গিয়ে তারা শিরকে লিপ্ত হয় ওকে শুধু রুবুবিয়তের ক্ষেত্রে বিশ্বাস স্থাপন করলে একথা বলা যাবে না যে উরুহিয়ত এবং নাম ও গুণের ক্ষেত্রে আল্লাহকে অদ্বিতীয় বলে স্বীকার করে নেওয়া হয়েছে বরং অধিকাংশ মানুষ সৃষ্টিকর্তা হিসেবে আল্লাহকে অস্বীকার করে না সৃষ্টি জগতের উপর আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করে না তবে তাদের অধিকাংশের পুফুরি নিহত থাকে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করার মধ্যে যেমন হিন্দু ও খ্রিস্টান ও পত্তলিক সম্প্রদায় তারা আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করে যদিও মানে যে ঈশ্বর বা ভগবান যেটাই তারা বলে না কেন বা গড তিনি সৃষ্টিকর্তা এটা তারা বলে তিনি সৃষ্টিকর্তা রিজিক দেন এটা বলে বলার পরেও তারা কিন্তু শিরিক করে যাচ্ছে আল্লাহ তারাই একমাত্র ইলা এর অর্থ কি এটা আলোচনা করে আমি এই আলোচনা এই পর্ব শেষ করব আল্লাহ তালা একমাত্র ইলা সংক্ষেপে এর অর্থ হলো একমাত্র আল্লাহ তালাই সত্য ইলাহ এবং তিনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই এ ব্যাপারে দৃঢ় বিশ্বাস বিশ্বাস পোষণ করা এবং সকল ইবাদত তার জন্যেই নির্দিষ্ট করা বিশ্লেষণ ইলাহ শব্দ মালুহ এর অর্থে আলাহ ইলাহান ওয়া ইলাহাতান আবাদা ইয়া আবুদু ইবাদাতান আলাহ মানে আবাদা ইয়া আবুদু আবাদা ইয়া আবুদু তাহলে আলো আবাদা ইয়া থেকে তাহলে ইলাহ ইলাহ এটাকে বলা হয় আবাদা ইয়া আবুদু আলিহা আলো ইলাহান ও ইলাহিয়াতান এটা মাসদার বা মায়না ইসমু ফৌল মালুফ এটাকে বলে আল মাজাজুল মুরসাল মাসদার ইলাহ মাসদার এটার অর্থ হচ্ছে মালুফ ইসমু ফৌল মালুফ আই মাহবুদ মাহবুদের অর্থ অর্থাৎ মাহবুদ যার ইবাদত করা হয় আর ইবাদতের অর্থ হচ্ছে ক্যামালুল মাহাব্বাতি মা কামালিল খুদুই পরিপূর্ণ মহাব্বতের সঙ্গে পরিপূর্ণ অধীনস্থতা অধীনস্থতা ক্যামালুল মাহাব্বা মা কামালিল খুদু চূড়ান্ত পরিপূর্ণ মহাব্বত এবং পরিপূর্ণ অধীনস্থতা একদিকে অধীনস্থ হবে আবার অন্যদিকে পরিপূর্ণ মহাব্বত মনের মধ্যে থাকতে হবে একটা হচ্ছে ইবাদত একটা হচ্ছে ইতা ইতা মানে আনুগত্য ইতাআত হচ্ছে ইবাদতের দাবি অর্থাৎ আমরা যেহেতু পরিপূর্ণ মহাব্বত আল্লাহর জন্যেই সিঞ্চিত রাখবো এবং আল্লাহকেই পড়ব সেই হিসেবে আমাদের আমাদের এই পরিপূর্ণ মহাব্বত এবং পরিপূর্ণ অধীনস্থতা আল্লাহর এটার দাবি হচ্ছে যে আমরা একমাত্র তাকেই আনুগত্য করব তাকেই আনুগত্য করব পরিপূর্ণ মহাব্বতের সঙ্গে পরিপূর্ণ অধীনস্থতা এটা হচ্ছে ইবাদত অতএব তহিদ উরহিয়ত উরহিয়তের ক্ষেত্রে আল্লাহকে অদ্বিতীয় মানা বাহ্য ও আভ্যন্তরীণ বাহিরের এবং ভিতরের সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করার ভিত্তির উপর স্থাপিত বাইরের ইবাদত ভিতরের ইবাদত অন্তরের ইবাদত বাইরের ইবাদত সকল ইবাদত আল্লাহর জন্য নির্দিষ্ট থাকবে আর তাই ভাবে যে ইবাদতের কোন অংশই গায়রুল্লাহর জন্য নিবেদিত হবে না সেই হিসাবে একজন মুমিন একমাত্র আল্লাহরই ইবাদত করবে আল্লাহরই ইবাদত করবে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না একমাত্র আল্লাহর জন্যেই মহাব্বত ভয় আশা দুয়া তাওয়াক্কুল আনুগত্য হীনতা দীনতার অনুভূতি অধীনস্থতা এবং সকল ধরনের ইবাদত এক অনিষ্ঠতার সঙ্গে সুনির্দিষ্ট করবে একমাত্র আল্লাহর জন্য এটা হচ্ছে তৌহিদুল উলুহিয়া তৌহিদ উলুহিয়াতের ও উলুহিয়ত বস্তুত অন্যান্য সকল প্রকার তৌহিদকে সামিল করে অন্যান্য সকল তৌহিদকে সামিল করে কারণ একমাত্র আল্লাহকেই যদি আমি ইবাদত করি তাহলে মানে কি আমি তাকে রব হিসাবে মেনে নিয়েছি যেমন রুবিয়তের ক্ষেত্রে তাওহিদ ও নাম ও গুণের ক্ষেত্রে তাওহিদ তবে এর উল্টোটা নয় অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহকে একমাত্র রব হিসাবে মানে তবে এর অর্থ এটা হবে না যে সে তাকে অদ্বিতীয় ইলা হিসাবেও মানছে কেননা হতে পারে যে সে আল্লাহকে রব হিসাবে মানে কিন্তু তার ইবাদত করে না অনুরূপভাবে নাম ও গুণের ক্ষেত্রে তাওহিদও অন্যান্য তৌহিদকে সামিল করে না এর বিপরীতে যে ব্যক্তি আল্লাহকে অদ্বিতীয় ইলা হিসাবে সাব্যস্ত করে এবং স্বীকার করে যে একমাত্র তিনি ইবাদত পাবার হকদার আল্লাহ ছাড়া অন্য কেউ ইবাদতের হকদার নয় অন্য কেউ ইবাদতের সামান্যতম অংশ পাবার অধিকার রাখে না তাহলে এ ব্যক্তি একমাত্র আল্লাহ তালাই যে রব তার রয়েছে সুন্দর সুন্দর নাম ও গুণাবলী এ বিষয়টি মূলত স্বীকার করে নিচ্ছে কেননা যে রব নয় অথবা যার মধ্যে অপূর্ণতা আছে তার জন্য ইবাদত নির্দিষ্ট হতে পারে ইবাদত নির্দিষ্ট হতে পারে না কারণ যে সৃষ্টি করেনি এবং যে সৃষ্টির বিষয় আসয়ের ব্যবস্থাপক নন অথবা যে অপূর্ণ তাকে কিভাবে ইবাদত করা যেতে পারে অতএব আল্লাহকে ইলা হিসেবে মানার ফলস্বরূপ আল্লাহ যে রব সেটাও মেনে নেওয়া হচ্ছে আল্লাহ যে পরিপূর্ণ গুণের মালিক সেটাও মেনে একবারে কামেল এবং সকল অপূর্ণতা থেকে তিনি পবিত্র সেটাও মেনে নেওয়া হচ্ছে তাহলে তৌহিদে উলুহিয়ত আল্লাহকে একমাত্র ইলা হিসাবে মানা এর মধ্যে আরো বাকি দুই প্রকার তহিদও চলে আসছে এই কারণেই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এই সাক্ষ্যটি সকল প্রকার তৌহিদকে সামিল করে এবং লা ইলাহা ইল্লাল্লাহ বললেই একজন অমুসলিমকে মুসলিম হিসেবে ঘোষণা দেওয়া হয় এ সাক্ষ্যের সরাসরি অর্থ হলো উলুহিয়তের ক্ষেত্রে আল্লাহকে অদ্বিতীয় হিসাবে সাব্যস্ত করা যা রুবুবিয়ত ও নাম ও গুণের ক্ষেত্রে আল্লাহকে অদ্বিতীয় সাব্যস্ত করাকেও সামিল করে এ কারণেই এই তৌহিদ হলো দিনের শুরু এবং শেষ দিনের জাহের ও বাতেন তৌহিদ উলহিয়ত এই তাওহিদকে উদ্দেশ্য করে সৃষ্টি করা হয়েছে জিন ও মানব জাতিকে ইরশাদ হয়েছে ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন লিয়াবুদুনের অর্থ করা হয়েছে ইল্লা লিয়াহিদুন এক ইলা হিসাবে আল্লাহকে মানবে ইবাদত করবে এই জন্যই জিন ও ইনসান সৃষ্টি করা হয়েছে তাহলে জিন ইনসান সৃষ্টি করার মূল লক্ষ্য হচ্ছে তৌহিদে উলুহিয়ত ওকে এ তৌহিদের জন্য রসুলগণের প্রেরণ ঘটেছে কিতাব নাজির করা হয়েছে আর তা আর তাই আল্লাহ তালা তার বান্দাদের প্রতি যখনই কোনো রাসুল প্রেরণ করতেন এ তো হৃদয় হতো তাদের দাওয়াতের মূল ভিত্তি ও মগজ ওমায়ার সাল্লামিন কাবলি কেমের রসুল ইন ইল্লা নুহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুন আর তোমার পূর্বে এমন কোন রাসুল আমি পাঠাইনি যার প্রতি আমি এই ওহি নাজির করিনি যে আমি ছাড়া কোনো ইলাহ নেই সুতরাং তোমরা আমার ইবাদত করো সুরা আলম্বিয়া পঁচিশ আল কোরআন থেকে আমরা জানতে পারি নু হুদ সালে তাদের কমকে অভিন্নভাবে যে কথার প্রতি আহ্বান করেছেন তোমরা আল্লাহ ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই সুরা আল মিনুন তেইশ সুরা হুদ একষট্টি সুরা আল আরাফ ছেষট্টি আল্লাহ তালা আমাদের এ সংবাদ দিয়েছেন যে ইব্রাহিম সাল্লাম তার কমকে খেতাব করে বলেছেন ইন্নি ওজাহ তুয়াজি আলিল্লাদি ফাতার আসসামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন মুশরিকদের অন্তর্ভুক্ত নাই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত ইসলাম পাঁচটি স্তম্ভের উপর নির্মিত হয়েছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই শেহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহ নেই এবং মোহাম্মদ আল্লাহ তাল্লাহ রসুল নামাজ কায়েম করা জাকাত দেওয়া রমজানের রোজা রাখা ও বায়তুল্লাহর হজ করা আল্লাহ তালাকে অদ্বিতীয় ইলাহ হিসাবে সাব্যস্ত করার অবশ্যম্ভাবী দাবি হলো আমরা আমাদের সকল ইবাদত বন্দিগি একমাত্র তার জন্যই নির্দিষ্ট করব।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 মহাব্বতের চেয়ে বেশি মহাব্বত করলাম তাহলে এটা শিরকি আকবার হবে এটা শিরকি আসলাম না প্রশ্ন হতে পারে মানুষ তো তার সহজাত প্রকৃতি হিসেবে নিজেকে নিজের মাতা পিতাকে নিজ দেশ ও অর্থ সম্পদকে ভালোবাসে অতএব যদি আল্লাহকে মহাব্বতের অর্থ এটা হয় যে অন্য সব মহাব্বত অন্তর থেকে মুছে ফেলতে হবে তবে শিরিক থেকে মুক্ত হওয়া সাধ্যাতীত ব্যাপার হয়ে দাঁড়ায় সাধ্যের বাইরে চলে যাবে এর উত্তর হলো সকল মহাব্বত এর উত্তর হলো না সাধ্যাতীত ব্যাপার নয় সকল মহাব্বত অন্তর থেকে মুছে ফেলা শর্ত নয় তবে মুমিনের কাছে কাম্য হলো আল্লাহর মহাব্বতকে সে সকল বিষয়াশয়ের মহাব্বতের ঊর্ধ্বে রাখবে সকল বিষয়াশয়ের মহাব্বতের ঊর্ধ্বে রাখবে আল্লাহর মহাব্বতকে অর্থাৎ আল্লাহর মহাব্বত প্রথম স্তরে রাখবে এবং দুনিয়ার অন্যান্য বিষয়ের মহাব্বত রাখবে দ্বিতীয় স্তরে আল্লাহর মহাব্বত সকল বিষয়ের মহাব্বতের ঊর্ধ্বে রাখার অর্থ হল আল্লাহর জন্য দুনিয়ার সকল মহাব্বত জলাঞ্জলি দিতে প্রস্তুত থাকা অর্থাৎ যখন দুই মহাব্বত কন্ট্রাডিক্টেড হয়ে যাবে সাংঘর্ষিক পর্যায়ে আসবে তখন এখানেই হবে প্রমাণ যে আসলে আমি আল্লাহকে বেশি মহব্বত করি নাকি আমার সেই দুনিয়াবী বিষয় বা আমার নিজ আত্মীয় স্বজনকে বেশি মহাব্বত করি অন্য সকল বিষয়ের মহাব্বতের চেয়ে আল্লাহর মহাব্বতটাকে অন্য বিষয়ের মহাব্বতের সমান সমানও রাখা যাবে না আবার আল্লাহর মহাব্বতকে নিচু পর্যায়েও রাখা যাবে না এটা হলো একটা দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে দোয়া প্রার্থনা তাওয়াক্কুল আশা যা আল্লাহ ছাড়া অন্য কেউ পূরণ করতে পারে না ইত্যাদি বিষয়ে একমাত্র আল্লাহর জন্য সুনির্দিষ্ট রাখা ওয়াজিব দোয়া প্রার্থনার ব্যাপারে আল্লাহ তারা বলেন ولا تدعو من دون الله ما لا ينفعك ولا দোয়া প্রার্থনা একমাত্র আল্লাহর কাছেই করতে হবে আর আল্লাহ ছাড়া এমন কিছুকে ডেকো না যা তোমার উপর উপকার করতে পারে না এবং তোমার ক্ষতিও করতে পারে না অতএব তুমি যদি করো তাহলে নিশ্চয়ই তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে সুরা ইউনুস একশো ছয় তাওয়াক্কুলের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াল আল্লাহি ফাতাওয়াক্কালু ইনকুম মুমিনিন আর আল্লাহর উপর তোমরা তাওয়াক্কুল করো যদি তোমরা মুমিন হয়ে থাকো সুরা আল মায়দা তেইশ অর্থাৎ তাওয়াক্কুল একমাত্র আল্লাহর উপরই করতে হবে আসার ব্যাপারে আল্লাহ তালা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ তারা একমাত্র আল্লাহর রহমতকেই আশা করে তিন একমাত্র ভয়ের পাত্র হিসেবেও আল্লাহ তাআলাকে নির্দিষ্ট করা ওয়াজিব অতএব যদি কেউ কোনো সৃষ্টিজীবের ব্যাপারে এ বিশ্বাস রাখে যে তা তার ইচ্ছা ও ক্ষমতা বলে অর্থাৎ ওই জিনিস ওই জিনিস তার ইচ্ছা ও ক্ষমতা বলে তার কোনো ক্ষতি করতে পারে অতপর সে তাকে ভয় করতে শুরু করে তবে সে আল্লাহর সঙ্গে শিরিককারী বলে গণ্য হবে যদি কোনো বিষয়ে আমরা এরকম ধারণা করি যে ক্ষতি করবে ইসাদ হয়েছে সুতরাং তোমরা আমাকেই ভয় করো অন্যত্র ইসাদ হয়েছে ওয়াইয়াম সাসকাল্লাহ বিদুরিন ফালা ক্যাশিফা লাহু ইল্লা হুয়া ওয়াইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওহওয়াল গাফুর রাহিম আর আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি পৌঁছান তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই আর তিনি যদি তোমার কল্যাণ চান তবে তার অনুগ্রহের কোনো প্রতিরোধকারী নেই তিনি তার বান্দাদের যাকে ইচ্ছা তাকে তাকে তা দেন আর তিনি পরম ক্ষমাসীন অতি দয়ালু সুরাই ইউনুস একশো সাত চার নম্বর হচ্ছে সকল শারীরিক ইবাদত অর্থাৎ যেসব ইবাদতে শরীর ব্যবহৃত হয় যেমন নামাজ রুকু সিজদা রোজা জবেহ তাওয়াফ এবং সকল কাউলি ইবাদত অর্থাৎ যেসব ইবাদত মৌখিকভাবে আদায় করা হয় যেমন মানত ইস্তিকফার ইত্যাদি একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা ওয়াজিব সকল শারীরিক ইবাদত এবং কাউলি ইবাদত এবং মনের ইবাদত এসব ইবাদত সহ অন্যান্য সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট থাকতে হবে অতএব যে ব্যক্তি ইবাদতের কোনো একটি অথবা কোনো অংশ আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য নিবেদন করবে সে মুশরিক বলে গণ্য হবে আর শিরকে গুনাহ তবা ছাড়া আল্লাহ তাআলা কখনো ক্ষমা করেন না ইরশাদ হয়েছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া মা দুনা যালিকা মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করাকে ক্ষমা করেন না তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য পাপ যার জন্য তিনি চান আর যে আল্লাহর সঙ্গে শরিক করে সে অবশ্যই মহাপাপ রচনা করে সুরা আননিসা আটচল্লিশ নম্বর আয়াত তাহলে এখানে আমাদের সামনে দুটি বিষয় পরিষ্কার হলো প্রথম আমাদের ইমানের ছয়টি স্তম্ভ আছে ছয়টি স্তম্ভের মধ্যে আল্লাহর প্রতি ইমান এই ইমানের দুটি অংশ নিয়ে আলোচনা করা হলো আজকে একটি হচ্ছে আল্লাহ তালাকে একমাত্র রব হিসাবে মানা আর একটি হচ্ছে একমাত্র ইলাহ হিসাবে আল্লাহকে মানা অর্থাৎ একমাত্র মাহবুদ হিসাবে মানা আল্লাহকে একমাত্র মাহবুদ হিসাবে মানা এর মধ্যে আল্লাহকে একমাত্র রব হিসেবে মানা এটাও চলে আসে এবং অন্যান্য সকল ইমান এখানে চলে আসে আর যদি আল্লাহকে একমাত্র শুধু রব হিসেবে মানা হয় তাহলে সেখানে তৌহিদুল রহিয়ত আসে না তৌহিদুল আসমা অসিফাত যেটা আমরা আগামী শুক্রবার ইনশাল্লাহ আলোচনা শুনবো সেটাও আসে না তারপর আমাদের থাকবে ইমান বিল কুতুব আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা কি বোঝায় কিভাবে করব রসুল মালাইকা এবং পরকাল এবং ভাগ্য এই সবগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা আলোচনা করব তো ইমান আল্লাহর প্রতি ইমান আমরা আজকে যেভাবে শুনলাম আমরা যখন উপস্থাপন করবো একজন মানুষের সামনে ইসলাম তখন তাকে এই বিষয়গুলোর প্রতি তার দৃষ্টি আকৃষ্ট করব প্রথমে বলবো যে আল্লাহ তালা একমাত্র স্রষ্টা যেহেতু এই বিশ্বাসটা প্রায় সবারই আছে এবং তিনি একমাত্র জীবনদাতা মৃত্যুদাতা তিনি একমাত্র লালন পালনকারী তিনি একমাত্র এই মহাবিশ্বকে তিনি ধ্বংস করবেন আবার পরকাল আসবে তিনি ধ্বংসকারী এই সব বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করব দৃষ্টি আকর্ষণ করার পরে এখন দেখা যাবে যে অনেকে কিন্তু এই বিষয়গুলো মানে না বিশেষ করে বর্তমান বিশ্বে আমরা শুনবো পরবর্তী আলোচনায় বর্তমান বিশ্বে বর্তমান বিশ্বে আমি বলেছিলাম যে ছয়শো কোটি মানুষের মধ্যে ষোলো পার্সেন্ট আল্লাহকে খালেক মালেক হিসেবে মানে না এরা নাস্তিক এরা অস্বীকারী এই প্রবণতা আগেকার যুগে ছিল না এখন যদি আমার সামনে এমন কোনো ব্যক্তি পড়ে যে নাকি আল্লাহ তালাকে সৃষ্টিকর্তা হিসাবে মানে না যিনি রিজিকদাতা হিসাবে আল্লাহ তালাকে মানে না আল্লাহ তালা অস্তিত্বকে অস্বীকার করে তাহলে তার সামনে আল্লাহ তালার রুববিয়ত আমি কিভাবে সাবেত করব ঠিক আছে সেটা অবশ্য আমাদের দ্বিতীয় পর্ব যেটা নাস্তিকদের যুক্তি খণ্ডন অথবা বলি নাস্তিক একজন নাস্তিক ব্যক্তিকে কীভাবে ইসলামের দাওয়াত দিব সেখানে আমরা আস্তে আস্তে আস্তে সেগুলো দেখব তো যারা বিশ্বাসী তাদেরকে যেমন হিন্দু সম্প্রদায় আছে এরা মোটামুটি বড় শিক্ষিত না হলে বড় শিক্ষিতকে দেখা যায় এরা নাস্তিক টাইপের সাধারণ যারা তারা সবাই বিশ্বাসী অর্থাৎ বিশ্বাস করে যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ তালা যদিও তাদের বিশ্বাসের মধ্যে গর্ব আছে অর্থাৎ তারা মনে করে যে একজন সৃষ্টি করেছেন এবং আরেকজন হচ্ছেন সাস্টেইনার যিনি রক্ষণাবেক্ষণা করছেন আর তৃতীয়জন হচ্ছেন ধ্বংসকারী তিনজন তিনজনকে মনে করে শেরপুরে দাওয়াত দেওয়ার সময় এক হিন্দুর সাথে এরকম আলাপ চলছিল তো বলছে যে আপনি কি বিশ্বাস করেন যে সৃষ্টিকর্তা একজন হ্যাঁ বলছে হ্যাঁ আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা একজন লালন পালনকারী একজন বিশ্বাস করেন হ্যাঁ বিশ্বাস করি যে ধ্বংসকারী একজন এটা বিশ্বাস করেন যে হ্যাঁ বিশ্বাস করি তাহলে তো আপনি তো আমাদের বিশ্বাসের সাথে আপনার বিশ্বাসটা অনেকটা মিলে গেল বললো যে না একটু পার্থক্য আছে কি পার্থক্য যে সৃষ্টিকর্তা হলেন একজন আর লালন পালনকারী হচ্ছেন আরেকজন তিনিও একজন কিন্তু তিনি হচ্ছেন অন্য আরেকজন এবং যিনি ধ্বংস করবেন তিনি হচ্ছেন অন্য আরেকজন তাহলে তিনজন হয়ে গেল এখানে আমাদেরকে বুঝাতে হবে যে যিনি সৃষ্টি করেছেন তিনি লালন পালন করেন কারণ এই সৃষ্টিটা ক্ষমতা যার আছে তিনি লালন পালনের ক্ষমতা রাখেন কারণ এই জটিল সৃষ্টিকে আরেকজন আইসা আবারই করবে যিনি প্রডিউস করেছে যিনি সৃষ্টি করেছেন তিনি কলকবদার সম্পর্কে আইডিয়া রাখেন যেহেতু তিনি স্রষ্টা এবং কিভাবে এই জিনিসটাকে লালন পালন করতে হবে সেটা ওনারই এলেমের ভিতরে থাকে যেমন আমাদের মোবাইল চালায় এটা সফটওয়্যার একটা সফটওয়্যার একজন ইঞ্জিনিয়ার আমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার চেয়ারম্যান ছিলাম তো আমার কিছু অভিজ্ঞতা হয়েছে সেটা হচ্ছে যে একটা প্রোগ্রাম তৈরি করলেন এক ইঞ্জিনিয়ার তৈরি করলো বা কয়েকজন মিলে তৈরি করলো যখন এই গ্রুপটা কোনো কারণে হয়তো কোম্পানি ছেড়ে চলে গেল অথবা যে লিড ইঞ্জিনিয়ার যিনি প্রধান ইঞ্জিনিয়ার তিনি যখন আপনার কোনো কারণে হয়তো কোম্পানি ছেড়ে চলে গেল তখন অন্য একজন লিড ইঞ্জিনিয়ার নিয়ে আসলে সে ওই কোডগুলো বুঝবে না সে বলবে যে না আমাকে নতুন করে কাজটা করতে হবে ছয় মাস যে আপনি সফটওয়্যার নির্মাণ করলেন সেই সকল সকল কোড ভাঙ্গি দিয়ে নতুন একটা কোড লাগাতে নতুন কোড অনুযায়ী সে সফটওয়্যার ডেভেলপ করবে তাহলে হচ্ছে কি মানে যিনি সৃষ্টি করবেন তিনি যদি লালন পালন না করেন তাহলে বহু সমস্যা তৈরি হবে যে কি কোডগুলো আছে সেগুলো কিভাবে কোনটাকে কিভাবে সরবরাহ করতে হবে এটা সম্ভব না যিনি সৃষ্টি করবেন তাকেই লালন পালন করতে হবে আবার ধ্বংস ধ্বংসের অনেক অর্থ আছে ধ্বংস একটা মহাধ্বংস পৃথিবী ধ্বংস করে আবার দ্বিতীয়বার পুনর্নির্মাণ করা ধ্বংস কিভাবে করতে হবে সেটাও যিনি তৈরি করেছেন তিনি ভালো করে জানেন যে কোন সুইচ টিপ দিলে সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং ধ্বংস হওয়ার পরে পুনর্জীবনটা কিভাবে ঘটাতে হবে সেগুলি জানেন কাজে একজনকেই হতে হবে সৃষ্টিকর্তা একজন সেই জনই হবেন লালন পালনকারী এবং সেই জন্যই হবেন ধ্বংসকারী এটা আমরা ইনশাআল্লাহ পরবর্তী অংশে নাস্তিকদের যখন সেখানে আরো বিস্তারিতভাবে বুঝবো যে কিভাবে সৃষ্টিকর্তা যিনি তিনি লালন পালন লালন পালনকারী হবেন এবং তিনি ধ্বংসকারী হবেন হওয়া জরুরি ওকে কারো যদি কোনো প্রশ্ন থাকে এই পর্বে তাহলে বলেন এদিক থেকে শুরু করি প্রশ্ন আছে বলেন প্রশ্ন আছে যা কিছু বলা হলো আপনারা বুঝেছেন কেউ না বুঝলে কোনো পয়েন্ট না বুঝলে বলতে পারেন বুঝে আসছে আলহামদুলিল্লাহ তাহলে আপনাদের কোনো প্রশ্ন নাই জি এটা তো আপনাদের হাতে যাবেই উলুহেদের মানে আল্লাহ হচ্ছেন মালুফ মাহবুদ এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তালাকে অদ্বিতীয় মানা এটাই হচ্ছে উলুহিয়তের সংক্ষেপে উলুহিয়ত আল্লাহ তালাকে ইবাদতের ক্ষেত্রে অদ্বিতীয় মাহবুদ মানা যে তার কোনো সমকক্ষ নেই অন্য কাউকে মাহবুদ হিসেবে মানা যাবে না ইবাদত করা যাবে না এটাই হলো তোমার উলুহিয়ত আর আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই লালন পালনকারী নাই জীবনদাতা মৃত্যুদানকারী এটা তো রবু বুঝত বুঝে আসছে কাজে একজন মানুষকে যখন আমরা দাওয়াত দিতে যাব তখন এই উভয়টাই তার সামনে স্পষ্ট করতে হবে এবং তৃতীয় যেটা নাম গুণ সেটাও স্পষ্ট করতে হবে আল্লাহ ছাড়া পূর্ণাঙ্গ গুণাবলী অন্য কারো নাই সকল আসমা এবং সকল পূর্ণাঙ্গ গুণাবলী সুন্দরতম নাম আলাহুল আসমা উল হোসনা সুন্দরতম নাম একমাত্র আল্লাহ তালারই আছে এবং সুন্দরতম গুণাবলী পূর্ণাঙ্গতম গুণাবলী একমাত্র আল্লাহ এই গুণাবলীর ক্ষেত্রে অন্য কাউকে শরিক করা যাবে না এটা ওটা মশলা এটা আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ দেখব তো সেই জন্য একজন মানুষকে এই বিষয়ে তিনোটা বিষয়ে একজন অমুসলিমকে বোঝাতে হবে যে একমাত্র আল্লাহ হচ্ছেন সৃষ্টিকর্তা রিজিকদাতা জীবনদানকারী সাস্টেইনার এবং একমাত্র তিনিই হচ্ছেন মাহবুদ তাকেই ইবাদত করতে হবে যদি আল্লাহকে মানেন যে তিনি এক তিনি অদ্বিতীয় সৃষ্টিকর্তা তাহলে আমাদের সকল ইবাদত আরাধনা দোয়া প্রার্থনা মনের ইবাদত কথার ইবাদত আমাদের শরীরের ইবাদত একমাত্র তার জন্যই সুনির্দিষ্ট করতে হবে যদি না করা হয় তাহলে সৃষ্টিকর্তা হিসেবে একমাত্র আল্লাহকে মানলেই একত্ববাদী হওয়া যাবে না মুমিন হওয়া যাবে না বুঝে আসছে এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে অর্ধেকটা এখানে চলে আসলে হবে না যে হ্যাঁ বলেন যে একমাত্র আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ রিজিকদাতা আল্লাহ জীবনদানকারী আল্লাহ মৃত্যুদানকারী তাহলে আপনি মুসলমান লাইন বলে এটা ব্যাখ্যা দিলাম তাই হলো না একমাত্র তাকেই ইবাদত করতে হবে ওই যে কারো মূর্তির কাছে গিয়ে আরাধনা দিবে আরাধনা করবে ফুল দিবে যে এই মূর্তি তাকে সেই পরমেশ্বরের কাছে পৌঁছায় দিবে বা পরমেশ্বরের পরমেশ্বরকে রাজি খুশি করতে সাহায্য করবে ইত্যাদি ইত্যাদি এগুলো করলে হবে না তাকে এক অনিশ্চয় হবে যদি সে আসলেই সিরিয়াস হয় সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস হবে তাহলে তাকে অবশ্যই সৃষ্টিকর্তাকে একমাত্র ইলা হিসাবে মানার জন্য এবং ইলা হিসাবে মেনে একমাত্র তাকেই ইবাদত করার জন্য তাকে সিরিয়াস হইতে হবে যদি না হয় তাহলে সে বিশ্বাসই হলো না তার ওই বিশ্বাসের কোনো দাম নাই সেটা হলো অনর্থক একটা বিশ্বাস বিশ্বাসের কোনো দাম নাই এই বিশ্বাস ইন্দাল্লাহ আল্লাহ ফিরু আইনশ্বরেখা বিহি পরকালে শাসন জীবনে সে এই বিশ্বাস নিয়ে মাপ পাবে না এই বিষয়গুলো তাদেরকে বুঝাইতে হবে যে একমাত্র আল্লাহকেই ইবাদত করতে হবে অন্য কারো ইবাদত করলে চলবে না এমনকি এই একমাত্র আল্লাহকেই ইবাদত করতে হবে আমরা এখান থেকেও হয়তো দাওয়াত শুরু করতে পারি ইল্লাল্লাহ যেটা লাহ মূল বক্তব্য এখন কেন একমাত্র আল্লাহকে বোধ করবো সেখানে গিয়ে তৌহিদুল রুবি আমরা ব্যাখ্যা করতে পারি তৌহিদুল আসমা সিফাত সিফাত কেন্দ্রিক যে একত্ববাদ সেটাকে আমরা বিশ্লেষণ করতে পারি এবং সে যদি এই বিশ্লেষণটাকে বুঝে লাহ স্বীকৃতি দেয় তাহলে সে পূর্ণাঙ্গ রূপে ইসলামে দাখিল হয়ে গেল মুজমালভাবে বললে হবে এটা আমরা দেখবো একজন কিভাবে প্রাথমিক স্বীকারোক্তি মৌখিকভাবে বা ইশারা ইঙ্গিতে কিভাবে দিতে হবে মুসলমান হওয়ার জন্য আমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি আল্লাহকে মানে না হ্যাঁ এটা তো আমার দ্বিতীয় পর্ব কটা বাজে এখন সাড়ে নটা বাজছে আচ্ছা, সাড়ে নটা দ্বিতীয় আপনারা কি রেস্ট করবেন নাকি আমি শুরু করে দেবো দ্বিতীয় পর্ব হ্যাঁ ব্রেক নিবেন নাকি এখন শুরু করে দেবো শুরু করবো অধিকাংশ কি মতামত জি বলেন প্রশ্ন থাকলে বলেন এটা আপনারা লিখিত আকারে আমি নিয়ে আসছি এটা আপনারা সবাই পাবেন এটা হচ্ছে ইসলামী বিশ্বাসের সৌন্দর্য দ্বিতীয় পাঠ বিশ্বাসের মূল বিষয় সমূহ প্রথম পর্ব কারণ আমরা ইমান বিল্লাহ আজকে ওকে আচ্ছা ঠিক আছে কাউসার আহমদ ভাই হায়দ্রাবাদ আপনারাও দেখেন কোথাও নাম আছে কিনা কাউসার আহমদ ভাই হায়দ্রাবাদ কাউসার আহমদ ভাই হায়দ্রাবাদ না মাঝারুল ইসলাম কাউসার আহমদ ভাই হায়দ্রাবাদ মাঝারুল ইসলাম আকবর কোম্পানি এটা না আমি তো পানি খেয়ে আছি